হল মানব রচিত বা আমাদের মনের চাহিদা মোতাবেক মনের খাহেস চাহিদা এই অনুযায়ী অনেকেই জীবনযাপন করে কোন শরীর আসতে হাহু ইলাহাহু হাওয়াহু হাওয়া আরবিতে হাওয়ার অর্থ হল মনের খায় সাত এই আয়াতে ইস্তাফাদা ইলাহাহু হাওয়াহু আল্লাহ বলতেছেন যে অনেক মানুষ এমন আছে তার মনের খায় সাতকে মনের চাহিদাকে সে খোদা বানায় নিয়েছে এবং ওটাকে সে জীবন বিধান মনে করে আমার মনে যা চাবে এটাই করবো এটা তার জীবন চলার নিয়ম আর কোনো নিয়ম নেই দুটা বিধান আল্লাহ সামনে রাখছে একটা জীবন বিধান এটা আমাদেরকে নিয়ে জান্নাতে দাখিল করে দেবে এই জীবন বিধানের শেষ ধাপ হল শেষ মঞ্জিল জান্নাত আর কোরআন বাদ দিয়ে আল্লাহর জীবন বিধান বাদ দিয়ে মানব রচিত বা নিজের খায়সাত এইগুলোকে যদি জীবন বিধান বানানো হয় এই অনুযায়ী চলা হয় এটা শেষ মঞ্জিল হল জাহান্নাম হ্যাঁ فإن الجحيم هي المأوى أما من طغى যে তাকাব্বরি করলো অহংকার করল এবং নিজের নফকে প্রাধান্য দিল মনের খায়সাতকে প্রাধান্য দিল আল্লাহ তালা জানাই দিয়েছেন যে তার এটার শেষ মঞ্জিল হল জাহান্নাম তো আল্লাহ তালার মেহরবানি প্রত্যেক জুমাতেই কম বেশি আল্লাহর জীবন বিধান পেশ করা হয় আল্লাহ যাদেরকে তৌফিক দান করেন তারা আমল করতে পারে হেদায়াত আল্লাহর কাছে আলেম ওলামা রুহানি ডাক্তার এরা কোনটা উপকারী কোনটা অপকারী বলে দিবে এর বাইরে তাদের আর কোনো ক্ষমতা নেই শারীরিক ডাক্তারও কিন্তু এই অবস্থা সে আপনাকে রোগটা বলে দিবে কি ওষুধ খাইতে হবে বলে দিবে তার আর কোনো ক্ষমতা নেই প্রত্যেক রুগীর বাড়ি বাড়িতে ওষুধ খাওয়ায় আসা এগুলো ডাক্তারের দ্বারা সম্ভব না সে লিখে দিচ্ছে খাওয়া না খাওয়া রুগীর কাছে তো হকানি আলেম ওলামা আল্লাহর বিধান মানুষকে শোনাইতে থাকে মানা না মানা তাদের কাছে আল্লাহর বিধান আমি আপনাদেরকে শোনাইছি যে অন্য যে কোনো আজানের পরও বেচা কেনা করা যায় হারাম না কিন্তু জামাতের টাইমে বেচাকেনা করা এটা না যায় জুমা বাদে অন্য সময়ের মাসালা এই শুক্রবারে যে জুমার নামাজ এটা বাদে অন্য সময়ের মাসালা এই যে আপনি আজানের পরও কিছুক্ষণ বেচা কেনা করতে পারবেন কিন্তু জামাত যখন শুরু হবে আসরের জামাত মাগরীবের জামাত পাঁচ জামাত ওই মুহূর্তে বেচাকেনা করা না যায় আপনাকে আল্লাহর বড়ত্ব প্রমাণ করার জন্য দোকান বন্ধ করে নিজে কর্মচারী সহ আল্লাহর ঘরে হাজির হইতে হবে একটু আগে আল্লাহর পক্ষ থেকে এলান করা হয়েছে আল্লাহ বড় আমি দোকানে বসে থাকলাম এই বসে থাকার অর্থ কি আল্লাহর পক্ষ থেকে যাই বলা হোক আমার কাছে তো দোকানই বড় মুখে যাই বলেন আপনি কাজের দ্বারা এই অর্থ হয় দোকান বড় এটা তো হিন্দু আমি আকিদা হয়ে গেল এক হিন্দুর দোকানে আমি লেখা দেখলাম দোকান আমার মন্দির ক্রেতা আমার দেবতা পেশা বিক্রি আমার ইবাদত নাকি পূজা পূজা লিখতে এই হিন্দু লিখে রাখছে দোকান আমার মন্দির আপনিও তাই করতেছেন আমার দোকান আমার মসজিদ আমি এখানে হয়ে থাকবো আবার ওই মসজিদে যাওয়ার তাহলে ওই হিন্দুটার মধ্যে আর আমাদের জামানার মুসলমানের মধ্যে পার্থক্য কি নিজে পড়ে কথা বলছি হিন্দুর দোকানে লেখা এখনো সেই লেখা বিদ্যমান আছে পার্থক্য কি হল আকিদার দিক দিয়ে বিশ্বাসের দিক দিয়ে আল্লাহ আকবর বলা হয়েছে আল্লাহ সবচেয়ে বড় বুখার শরীফের হাদিসের মধ্যে আসছে যে সাহাবা একরাম বিভিন্ন পেশা তাদের ছিল কোন কোন সাহাবি ছিলেন তারা লোহার কাজ করতেন যায় পেশা সব যায় চুরি ডাকাতি হারাম পেশা যায় লোহা হোক স্বর্ণ দিয়ে কিছু বানায় যাই ওখানে বোখার শরীফের মধ্যে আসছে লোহা দিয়ে আসবাব বানানো যাদের পেশা ছিল এরা লোহা গরম করছে হাতুড়ে তুলছে ওখানে বাড়ি বানায় ঠিক এই সময় আওয়াজ কানে আসছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় বুখার চলবে হাদিস ব্যবসা কেনা অধ্যায়ের মধ্যে হাদিস কাজ ব্যবসা কেনা অধ্যায় ব্যবসা অধ্যায় ওই সাহাবেরা এই হাতটা হাতুড়ি তুলছে এই বাড়িটা দেন নাই রেখে দিচ্ছেন চলে আসে কেন আল্লাহ আকবার কানে আসার পরে কানে আসার পরে যদি বাড়ি দেই তাহলে আমি আমার অবস্থা দ্বারা প্রমাণ করলাম মুখে তো কিছু বলে নাই অবস্থা দ্বারা প্রমাণ করল যে না আমার এই দোকানদারি বড় আল্লাহর পক্ষ থেকে যাই ঘোষণা করা হোক আমি তো এটাকেই বড় মনে করি নাউজুবিল্লাহ আল্লাহ তাদেরকে এত উপরে কেন দিচ্ছেন তারা তো নিরক্ষর ছিল পড়ালেখা জানত না মামুলি ঘটনায় ছোট্ট ছোট্ট ঘটনায় একশো বছরের যুদ্ধ চালাইছে তারা সেই লোকগুলো স্বর্ণ মানব হয়ে গেল আল্লাহ তার সন্তুষ্টি তাদের ব্যাপারে ঘোষণা করে দিল তাদেরকে আল্লাহ রসুলের সাথে মিলায় সত্যের মাপকাঠি ঘোষণা করলেন আরো বললেন তোমরা যে উহুদ পাহাড় স্বর্ণ দান করো উহুদ পাহাড় পরিমাণ আর যে সাহাবি একশের গম দান করে তো তার এখলাসের কারণে তার দিলের যে নিয়ত এই নিয়তের কারণে তোমার ও পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে যে স্বভাব হবে ওই সাহাবের এক সের গম দান করলে তার চেয়ে বেশি স্বভাব হবে তার দিলে দেখলাম আল্লাহকে রাজি খুশি করার যে একটা ইচ্ছা এটা তোমার কাছে ওই পরিমাণ নেই হালকা হালকা নাম কষ্ট হয়তো আছে আমাদের তাহলে তাদের চরিত্র আমাদের চরিত্র তো অন্য যে কোনো সময় আজানের পরও পাঁচ দশ মিনিট বেচাকেনা করা যায় কিন্তু জামাতের সময় যায় না তাহলে আল্লাহর সাথে মোকাবেলা করলো সে কিন্তু জুমার মাসলা কিন্তু ভিন্ন এটা অন্য পাঁচকের সাথে মিলবে না এইখানের মাসলা হলে এই এইখানের আজানের সাথে সাথে সব নিষেধ হয়ে যায় পার্থক্যটা বুঝি আমরা পাঁচক্ত নামাজে আজানের পরও কিছুক্ষণ বেচাকেনা করা যায় যাতে জামাত মিস না হয় তো এইখানে তা না মানে আজান শুরু হয়ে গেল বেচাকেনা হারাম হয়ে গেল হারাম তখন আপনি দেখতেছেন পয়সা বাড়তেছে কিন্তু বাস্তব হলো আপনার সাপ বিচ্ছু বাড়ছে তাহলে আপনি জমা করতেছেন আমি জমা করতেছি এগুলো যখন দংশন করবে কবরে জাহান নামে তখন তো আমরা হল আল্লাহ এত কিচ্ছু করতে আইলো আল্লাহ তুমি জমা করতে এগুলো তাহলে আলাদা আর একখান থাকে নাই তুমি দুনিয়াতে যেগুলো জমা করছো ওইগুলো এইগুলো তখন তো আমরা বলবো আল্লাহ এত বিচ্ছু করতে গেল এত সাপ করতে গেল কিন্তু জুমার আজানের পরে বেচা গেলে করে আমি তো বাড়াচ্ছি তখন আমরা দেখছি টাকা বাড়তেছে আমাদের তো ওই অন্তর্দৃষ্টি নেই তো টাকা বাড়তেছে না সাপ বাড়ছে বিষধর সাপ বাড়ছে সাপ বাড়ছে তো এই হাদিস আমি অনেকবার শোনাচ্ছি আজকে শোনাই দিলাম আজকে ফের এই জন্য শোনাইলাম আজকে আপনাদের কাছে উপস্থিতি আমার বাজারের মধ্য দিয়ে হয়েছে এটা হাজিরা নিলাম বাজারের মধ্যে দুজন আসতেছি বাজারে দোয়া পড়লাম দশ লক্ষ নাকি হয় ওটা মসজিদে পড়লে এক লক্ষ হবে না এটা পড়লাম আর হাজির নিলাম যে কত পার্সেন্ট দোকানদার আজানের সাথে সাথে দোকান বন্ধ করছে তো বহু কম নজরে আসলো হয়তো আচ্ছা, একশো ভাগের ভিতরে পাঁচ হবে কি দশ দিবেন বাকিরা এখনো বসে আছে অনেকে আমাকে সালামও দিলেন বললাম এই সালামে কি হবে ভাই তুমি আল্লাহর সাথে মোকাবেলা করো হ্যাঁ আল্লাহর অফিসারে সালাম করো কোনো কাজ হবে না তোর বস তো রাজ অফিসার কি করব এই জন্য ভাই এগুলো বলা হয় আমল করার জন্য আমাদের বিশ্বাস যদি ঠিক থাকে আমার কেসমতে যে রেজেক আছে এইটা আমি আল্লাহর হুকুম পুরা করলো আসবে তাহলে আমাকে আল্লাহর হুকুম নষ্ট করে দোকানে বসার প্রয়োজন কিন্তু ওই বিশ্বাসের মধ্যে দুর্বলতা আছে আমার কেসমতটা তো আমার কাছে আসবেই তাই চব্বিশ ঘন্টার দোকানে বসে থাকি আর বারো ঘন্টা বসে থাকি আর ছয় ঘন্টা বসে থাকি আর এক ঘন্টা বসে থাকি পথটা মিস যাবে না তো আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের বয়স চার মাস রু দেওয়া হয়েছে তখন ওই রুটা দেওয়ার আগে এটা ফেসলা হয়ে গেছে যে আমি কতটুক রিজিক পাব এবং রিজিকটা আল্লাহ তাহলে আমার মেহরতের সাথে জোড়েন নাই ওটা জুটছেন আমার কেসমতের সাথে বাঁচবে মেহনতের সাথে জুড়লে সব মানুষ কটিপতি হয়ে গেছে যে পরিমাণ মেহনত দেয় মানুষরা সব কটিপতি হয়ে গেছে আর কোন কটিপতি আর ফেল করতো না দেউলিয়া হইতো না বহু কটিপতি দেউলিয়া হয়ে যেত কটিপতি ছিল এখন গাড়ি ছিল এখন রিক্সায় চড়ে সেই পয়সাটাও দেয় আল্লাহ দেখাই দেয় অনেকে হারাম পয়সা নেয় রাতারাতি কোটিপতি চিন্তাও করে না যে এই টাকাটা কি ধরে রাখতে পারবো আমি নদীতে জোয়ার যে রেটে আছে ভাষা ওই রেটে লাগে বুঝে শুনে নিতে হবে ইসলামের রাতারাতি ধনী হওয়ার কোনো সুরত নেই রাতারাতি ধনী হয়ে যাবে কেউ এর সুরত নেই এবং এখন যে ধনী আর গরিবের পার্থক্য তা ইসলামে নেই এত পার্থক্য হবে না যে একজনের হাই প্রেশার হয়ে গেছে রক্ত তো বেশি হয়ে গেছে আর রক্ত কমতে কমতে লো প্রেশার হয়ে গেছে এটা হবে না ব্যালেন্স থাকতে হবে ইসলামের বিধান না থাকার কারণে গণতন্ত্র মানে ক্যাপিটালিজম এই ক্যাপিটালিজমের কারণে অনেক ব্যবধান হয়ে যায় আর এই ব্যবধানের পরে আছে কমনিজম আছে আচ্ছা, সবগুলোকে ছাগল বানায় ভূতের মতো খাদবা খাওয়ান পাইবা আর সব সম্পদ রাষ্ট্রের ওটা কেন হয়েছিল কমনিজমটা কমনিজমটা কমিউনিস্টটা তুমি বলো এটা কেন আসছে এই ক্যাপিটালিজমের দ্বারা বিরাট দূরত্ব সৃষ্টি হয় হাতে গনা কিছু লোক কোটি কোটি টাকার মালিক কত টাকার মালিক সেও বলতে পারবে না আর পঁচানব্বই পার্সেন্ট পয়সা করেই নেই তখন সেখানে বিরাট একটা বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণে কমনিজম চলে আসে হ্যাঁ এক ভুলের শাস্তি আর এক ভুল নেকিতে নেকি টানে গোনাতে গোনা টানে একটা গোনা করবে এটা ঢাকতে আরো নিরানব্বইটা করতে হবে তাও ঢাকতে পারবে না ধরা পড়ে দেবে একখানে যে আটকে দেবে মিথ্যা কইতে কইতে একখানে যে দেখবে আর মিলতেছে না কি করবো তো এই গণতন্ত্র সমাজতন্ত্রকে জন্ম দেয় নোটাই গলত শশী আল্লাহ যেটা নাজল করছেন ওটা তো এটা আমাদের মানতে হবে আল্লাহ এই দিনটা রাখছেন একটু আল্লাহ বিল্লাহ করার জন্য সেটা আমরা দোকান ছেড়ে আসতে পারি না তাহলে আগের এক উম্মত তাদের যে জুমা ছিল ওই জুমার জুমাতে তারা আসতে পারে নাই আগের একটা উম্মত দাউদ আলাইসালামের উম্মত ওদের যে জুমা ছিল ওই জুমার দিন তাদের আসতে বলা হয়েছিল আসতে পারে না তারা অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে পরে আল্লাহ তালা সবগুলোরে বান্দর বানায় দিলেন সব বান্দর হয়ে গেল তিন দিন পর্যন্ত জীবিত ছিল তিন দিন এটা পয়লা পাড়ায় কোরআন শুরু আছে কোন তোমরা বান্দর খেয়ে দাও খাসিন এটা খুবই নিচু প্রাণী ঘটিয়া তো আল্লাহ তো সব ইতিহাস আমাদের সামনে রাখতেন তারা জুমাতে আসতে পারল না অর্থনৈতিক কর্মকাণ্ড চালাইতে গেল আল্লাহর সাথে মোকাবেলা করে রসুলের কথা না মাইলে কি হইল বানর হয়ে গেল কোরআন আমাদের রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার উম্মতকে দুনিয়াতে এই শাস্তিটা দিও না কেউ বাঁদর হয়ে গেছে কেউ শুকুর হয়ে গেছে কেউ কুকুর হয়ে গেছে আগের উম্মত অনেক কিছু হয়ে গেছে আর এক উম্মত সম্পর্কে পাওয়া যায় আল্লাহ তাকে ইঁদুর বানাই দিয়েছিল চাষে কিন্তু এইগুলো আবার টেকে না মারা যায় না বর্তমান ইঁদুর ওই ইঁদুর থেকে না এটা এটাও চাষ এটা আমাদের রসুল আল্লাহ কাছে চেয়ে গেছে ওনার চাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে বান্দর বানিয়ে টিকতেন না দুনিয়াতে আল্লাহ আমার ইজ্জতের খাতিরে আমার উম্মতকে রক্ষা করো আসলে যা হয় তুমি করো এই জন্য আমরা শুকুর বানর শিয়াল কুকুর হই নাই কিন্তু হওয়ার উপযুক্ত তো হয়ে আছে আল্লাহ হাসনের ময়দানে ওই অবস্থায় তুলতে পারেন আমাকে এই জন্য আমরা নফসের গোলামি ছেড়ে দেই যে আল্লাহ যেটা চেয়েছেন তোমার দিকে হ্যাঁ, ইবাদত বন্দীর জন্য সময় বের করি এই একটা জিনিস এবং বিভিন্ন সময় আমি দেখাইছ যে আল্লাহর বিধানের মধ্যে শুধু আখেরাতে কামিয়াবি না আল্লাহর বিধানের মধ্যে দুনিয়া তো কামিয়াবি অনেকে মনে মরে গেলে পাওয়া যাবে ইসলাম এমন ধর্ম যে মরে গেলে পাওয়া যাবে দুনিয়াতে কিছু নেই এরকম অনেকে ভাবে গলত ভুল এর হাজারো ঘটনা আছে দৃষ্টান্ত আছে যারা আল্লাহর আইন মানে তাদের বিবাহ সাথী দেখেন আর যারা আল্লাহর আইন মানে না তাদেরটাও দেখেন আল্লাহর আইন মেনে একটা লোক বিবাহ করতেছে শান্তির সাথে তার জীবন পার হয়ে গেছে আর কোটি কোটি কাফের আল্লাহর হুকুম মানতে রাজি নেই আল্লাহর পরিচয় পায় নাই এমন না এরা পাহাড়ের নিশ্চিত খনি বের করছে সাগরের গভীর সাগরের নিচে যে পানির মধ্যে না সাগরের তলা ছিদ্র করে ওইতে যে গ্যাস পেট্রোল বের করছে এত ফিট নিচে যে আবার সেখান থেকে মাটির তলে দেয় পেট্রোল বের করে দিয়ে আসলো আর আল্লাহর নিদর্শন তার চারিপাশে ছড়ালো অত নিচে যাওয়ার দরকার নেই তার চারিপাশে আল্লাহ তারা তার নিদর্শন ছড়াই রাখে যে কোনো একটা তুমি গবেষণা করবো আল্লাহকে পেয়ে দেবে এত গভীর পানির নিচে যাওয়া লাগবে না আবার মাটির নিচে যাওয়া লাগবে না এই লোকগুলো তো সরসটাকে খুঁজতো তো পেয়ে ফেলত এখন যারা খুঁজতেছে তারা পাইতেছে তারা মুসলমান হয়ে গেছে বাকিটা খোঁজে না তারা ওই মানব রক্ষিত আইনে চলতেছে তো তাদের দেখেন তাদের বিবাহ সাদী দেখেন সেখানে ছেলে মেয়ে হ্যাঁ এনগেজমেন্ট করে কোন বিবাহ সাদী ছাড়া দু চার বছর পার করে দেয় তাদের ওইখানে এনগেজমেন্ট ছেলে মেয়ে একজন আর একজনকে দেখে যে এর সাথে আমি চলতে পারবো কিনা এই দেখতে যায় বাচ্চা কাচ্চাও হয় অনেকে দেখতে দেখতে এরপরে বিবাহ সাদী হয় কারো কারো কিন্তু দেখা যায় এই বিয়েটা তিন বছরও লাস্টিং করে না হয় ছেলে মেয়েকে তালাক দিয়ে দিছে ম্যাক্সিমাম ঘটনায় তা হয় না স্ত্রী স্বামীকে তালাক দেয় তুচ্ছ তুচ্ছ ঘটনা একজন তালাক দিচ্ছে কেন স্বামীকে নাক ডাকে নাক ডাকে থেকে তালাক দিয়ে গেছে আমাদের শরিয়াতে তো মেয়েদেরকে আল্লাহ তালা তালাক দেওয়া কোনো অধিকারই দেয়নি কেননা ওদের মাথার মধ্যে একটা পাশ থাকে যে পাপ দিয়ে ভবিষ্যৎ চিন্তা করতে হয় এই কাজটা করলে ভবিষ্যতে কি হবে এই পাঠটা আল্লাহ তালা মহিলাদেরকে দেন নাই অথবা নামকে আসতে দিচ্ছেন দেন নাই বললেও চলে যে এই ঘটনাটা ঘটাইলে তারপর কি হবে তারপর কি হবে এটা ওরা দেখতে পায় না এই জন্য ওদেরকে তালাকের ক্ষমতা আল্লাহ দেন নাই একটু মন খারাপ করবে তালাক দিয়ে দেবো একটু মন খারাপ করবে আপনি এক লাখ দুই লাখ দিয়ে কয়টা বিয়ে বিয়ে করবে মোহরও তো কম না ওদেরকে পাওয়ারই দেওয়া হয় স্বামী দিলে অন্য কথা স্বামী যদি স্ত্রীকে পাওয়ার দেয় তখনও সে স্বামীকে তালাক দিতে পারবে না ওই পাওয়ার বলে নিজে তালাক দিতে পারবে নিজে তাও শর্ত পাইতে হবে তালাক নামায় এই কাবিন নামায় শর্ত থাকে আমি করবোস না দেই হ্যাঁ কষ্ট না দেই পাগল না হই যদি এগুলো হয় ব্যতিক্রম হয় তাহলে সে এক তালাক গ্রহণ করতে পারিবে শর্ত থাকে এই শর্ত সাপেক্ষে সে নিজে তালাক বরণ করতে পারবে এত বিবাহ বিচ্ছেদ হবে ইসলামে সরাসরি মহিলাদের কোনো পাওয়ার দেওয়া হয়নি তারা আল্লাহর আইন মানে না এত এনগেজমেন্ট করলো তিন বছর এরপরে বিয়ে করলো এই বিবাহটা টিকল না পার্থক্য দেখেন আল্লাহর আইনে সারা জীবন পার করে গেল শান্তির সাথে আর মানব রসিদ আইনে তিন বছর পার করতে পারল না কত পার্থক্য বিবাহের পরের জিন্দগিতে আসেন ইসলামে বাচ্চা কাচ্চা হয় এই ছেলে মেয়েগুলো আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে তোমার আব্বা আম্মা বেঁচে থাকলেও সাতটা হক এতেকাল করে চলে গেলে আরো সাতটা হক নূতন আর সাতটা হক ইসলামে আছে বিবাহ করার পরে আল্লাহ যে সন্তান দান করবেন মেয়েরা তো স্বামীর ঘরে চলে যায় মেয়ে দিয়ে দিলে তখন মেয়ের উপরে স্বামীর অধিকারটাই প্রাধান্য লাভ করে বিবাহের আগ পর্যন্ত বাপের ক্ষমতা বাপ না থাকলে দাদা নানার নাই কিন্তু বাপের ক্ষমতা দাদার ক্ষমতা বিবাহ হয়ে গেলে এই ক্ষমতাটা চেঞ্জ হয়ে যায় তখন স্বামী এলো ইসলাম এই তো মেয়েদেরকে বাপ মায়ের খেদমতের দায়িত্ব দেওয়া হয় নাই শ্বশুর শাশুড়ির খেদমতের দায়িত্ব দেওয়া হয় নাই স্বামীর সেবা যত্ন স্বামীর হক আল্লাহর হক সন্তানের হক এগুলো দেওয়া হয়েছে কিন্তু ছেলে যেগুলো এদেরকে বলা হয়েছে যে বাপ্পা যদি অসচ্ছল হয় তাদের দেখাশোনা করা তোমাদের দায়িত্ব যে কজন ভাই আছো ভাগ করে সবার দায়িত্ব বেঁচে থাকলেও সাতটা হক মরে গেলেও সাতটা হক বাপমা মরে গেছে তখনও দায় দায়িত্ব শেষ হবে না কিন্তু মানব রচিত আইনে ছেলে আঠারো বছর বয়স হয়ে গেল এখন সে সিপারেট হয়ে যাবে বাপমাও তাকে আর খাওয়ান দিবে না সব বাপমাকে দেখবে না যারা আপনারা লন্ডন আমেরিকায় গেছেন ইউরোপ আমেরিকার আইন কানুন যারা জানেন তাদের তো আর বুঝতে কষ্ট হবে না আঠারো বছর পর্যন্ত লালন পালন করা গভর্নমেন্টের আইন এরপরে আলাদা হয়ে গেল কোন মেয়ের সাথে থাকলো কি করলো না করলো কারো কোনো দায় দায়িত্ব নেই এদিক দিয়ে বাপ বুড়া হয়ে গেল বুড়া হয়ে মারা গেল ওই ছেলের কোনো খবরও নেই কোনো সময় যদি আপনি ছেলে চাইল না আপনার কাছে আপনি ছেলেকে দেখতে গেলেন ছেলের তো আর অতটা বাপ মার দেখার ওখানে চাহিদা নেই সময়ও নেই কিন্তু বাপ্পার মহাব্বতটা বেশি তারা পারে না ওখানে দেখা করতে যায় কিন্তু আপনাকে আগের থেকে জানাই দিতে হবে অমুক তারিখ দুপুরে তোমার সাথে খানা খাবো তাহলে ঠিক আছে একজন খানা হাতে বেশি পাকে আপনাকে খাওয়াই দেবে আর ফল ছাড়া গেলে আপনাকে না খাই থাকতে হবে ওরা দুইজনে খানা পাকে আপনি উইদাউট পারমিশন আসছেন কোথেকে দিয়ে সেখানে দায়িত্ব নেই এই জন্য সেখানে কি করে একটা মানুষ যখন বুড়া হয়ে যায় তার সম্বল একমাত্র কুত্তা কুকুর সুখে দুঃখে এই অমুসলিমদের সাথী সঙ্গ দেওয়ালা এই কুত্তা কারোর জন্য বেড়াল এই নিয়েই থাকে বাকি জীবন এর নিয়ে পার করে এখন অনেকে তো অনেক সম্পত্তির মালিক থাকে এই সম্পত্তি কি হবে তো অনেককে দেখা যায় আর ওখানে আইনেও আছে এই বিলিয়ন বিলিয়ন ডলার সে তার বেড়াল নামে লিখে দিয়েছে বেড়ালের নামে অথবা তার কুকুরের নামে লিখে দিবে বিলিয়ন বিলিয়ন ডলার লিখে দিবে এবং সরকার ওই বিড়াল বা কুকুর বা ওই প্রাণী যে প্রাণীকে দিল যে এটাকে দেখাশোনার জন্য পুলিশ দেয় ওই প্রাণী যতদিন বাঁচবে হ্যাঁ সরকারি সোলজার ওর সাথে থাকবে পুলিশ ওকে পাহারা দিবে এরপর ওই প্রাণী যখন মারা যাবে ওটা আবার গভর্নমেন্ট পাবে কিন্তু ওর হায়াতে এই বেড়ালের হায়াতে কেউ পাবে না এটা কুকুরের হায়াতে কেউ পাবে না আর ওকে গাছ দিয়ে রাখতে হবে আল্লাহর আইনে কোনো বিড়ালের জন্য কুকুরের জন্য বানরের জন্য হ্যাঁ, কোনো উইল করা গিফট করা এর বৈধতা নেই মানুষ ছাড়া আর কেউ সম্পত্তির মালিক হবে না কেউ মালিক হবে না মানুষ শুধু মালিকানা পাবে জানোয়ার পায় না জানোয়ারের জন্য যে গোয়ালটা বানাইছেন ওটাও জানোয়ার মালিক না এটা আপনি মালিক ইসলামের জানোয়ারদেরকে কোনো মালিকানা যায় না ওরা দিচ্ছে ওরাই সম্পত্তি বেড়ালকে দিয়ে দিচ্ছে কুকুরকে দিয়ে দিচ্ছে আমার বলার উদ্দেশ্য মানুষ যদি ইসলাম কবল না করে তো তার দান মাল কোথায় ব্যবহার করতে হবে কিছুই সে বোঝে না দান ব্যবহার করতেছে টেলিভিশনের জন্য দান মানে সময় জানটা ব্যয় করতেছে কোন জায়গায় বিশ্বকাপ দেখার জন্য ওই দিন পত্রিকায় দেখলাম গাজীপুরের কোন লোক সরাসরি দেখতে গেছিল এই বিশ্বকাপ বিশ্বপাপ কিন্তু কি এক দুর্ঘটনা ঘটছে আর ওই পর্যন্ত পৌঁছতে পারে কিন্তু গোনা ঠিক মতো পাবে সে যে উদ্দেশ্যে সফর করবে হ্যাঁ ভালো যদি হয় ভালো কাজ না করতে পারলেও সব হবে গোনা যদি উদ্দেশ্য হয় ওই গোনা করতে পারে নাই গোনা পেয়ে যাবে তো আল্লাহর বিধান যদি কেউ না জানে ইমান না আনে তো দেখা যাচ্ছে যে তার ডাল ব্যয় হয়েছে যে গলত জায়গায় তার মাল ব্যয় হয়েছে যে গলত জায়গায় আল্লাহর বিধান জানা খুব জরুরি আমরা তো সাধারণত কিস্তা কাহিনী বলেই না বলতে গেলে আল্লাহর বিধান শেষ বিভিন্ন জায়গায় আল্লাহ আমাকে যাওয়ার প্রফিট দান করে দিনের নামের উপরে প্রায় যে ভুলগুলো আমার নজরে আসে মুসলমান ভাইদের নামাজের ব্যাপারে দেখা যায় যে হাত তোলাটাই সই হয় প্রায় লোক হাত এইভাবে তোলে চালু চোয়ালের দিকে আর কিছু লোক হয়তো শুনছে এইভাবে তোলে তুলতে দেয় কানের লতি বলা কানের লতি এটা হয় না কারণ নিচে থাকে বা কারণ উপরে হয়ে যায় বৃদ্ধাঙ্গলের মাথা কানের লতি এই যে নরম জায়গা এই বরাবর তুলতে হয় এটা হয় না হাত বাঁধতে হবে নাবিন নিচ্ছে এখন আমরা প্রায় লোক দেখা যায় আমাদের তালুর মাঝখানে পড়ে নাবি খেয়াল করতে একদম হাত বানলাম পেটের উপরে নাবিটা আসতেছে কিন্তু এই তালুর হাতে যে তালু বা তালা বলে এর মাঝখানে নাবি আছে তো এটা তো সুন্দর না সম্পূর্ণ হাতটা নাবির নিচে যাবে হাত যতটা নামানো যায় পুরোটা নামাইতে হবে এলো নবীজির তরিকা আমরা নিচে না নিয়ে এই নাবিটা ফেলতেছি তালার মাঝখানে তো হইতেছে না উভয় পাও থাকতে হবে সম্পূর্ণ কেবলার দিকে উভয় পাও আমাদের দায়েরা দুই পাও দুই দিক দেয় রুকুতে কোনো অজর না থাকলে অনেকের পিঠ বাঁকা থাকে কোনো অজরের কারণে তাদের কথা বাদ যাদের এরকম পিঠ বাঁকা না তাদের জন্য কোমর পিঠ মাথা একদম এক লেভেল থাকতে হবে এক লেভেল এই যন্ত্রণাটা এক লেভেল আছে আপনার কোমর নিয়ে মাথা পর্যন্ত যদি একটা কিছু স্কেল ধরা হয় তো ওর সাথে লেগে যায় এরকম থাকতে হবে তা অন্য ভাইকে না দেখাইলে হয় না আমরা ধারণা করে হয়েছে আসলে হয়নি রুকুতে হাত সোজা রাখতে হয় একদম আঙ্গুল ফাঁকা আঙ্গুলগুলো দিয়ে হাঁটু টাইট করে ধরতে হয় অনেকের এই রুকুতে হাত কি হয়ে যায় বাঁকা হয় রুকুতে সেজায় যাবো উঠবো এটা বারবার বলা হয় কিন্তু সিনা সুদা করে যাইব সিনা সুদা করে উঠব ঢুকতে ঢুকতে যাইব না ঢুকতে ঢুকতে উঠব না কিন্তু যেই আপনি একটু বেখেয়াল হবেন ওইটি খেয়াল করবেন না আপনি যুক্তি যুক্তি দেবেন ওরা মানুষের কথা বাদ তারা তো পারে না তাদের আগে হাত ফেলতে হয় রুকুতে সেজায় যাইতে হলে আগে হাত ফেলতে হয় কিন্তু আপনার তো এই সমস্যা নেই হাত খেলতে হবে এবং তাদের আগে কমর তুলতে হয় কমর মধ্যে তোলে জমিনে ভর দিয়ে আস্তে করে উপরটা সোজা করে তো শারীরিক দুর্বলতার কারণ কিন্তু যদি একটা সুস্থ মানুষ এইভাবে ওঠে সে এক রাখাতে একটা রুকু করতে যাইলে বুঝে আর দুটা করতেই না যাইলে তো তিনটা রুকু হয়ে গেল এক রাখাতে তিনটা রুকু আল্লাহ চাইছেন একটা তো যাওয়াটাও ভুল হয়েছে ওঠাটাও ভুল হয়েছে সেজাতে এক হাত দূরে হাত রাখতে হয় হাঁটু থেকে এক হাত দূরে হাত রাখতে হয় রেখে দুই বৃদ্ধাঙ্গুলের মাথা বরাবর নাক রাখতে হয় আটপাস হয়ে যায় আর পায়ের পাতাটা দাঁড়ানো অবস্থায় যেরূপ ফাঁক ছিল দাঁড়ানো অবস্থায় ওই ফাঁক সেজদাতে বহাল থাকবে খুব খেয়াল করি দুই পায়ের মাঝে দাঁড়ানো অবস্থায় যেরূপ ফাঁক ছিল সেজদাতে ফাঁকটা বহাল থাকবে আমরা অনেকেই এই মাসনা না জানার কারণে সেজদা করার সময় উভয় পাওকে মেলে দেয় এর কোনো হাদিস নেই আরো নিষেধ এই একটা ভুল করি আমি কেউ কারোটা ভুল করে পায়ের আঙ্গুল জমিন থেকে একটু উঁচা রাখে সোজা করার সময় আঙ্গুল তো জমিনে খালি রাখা না জমিনে রেখে চাপ দিতে হবে তাতে আঙ্গুল কিবলামুখী হয়ে যায় উভয় পায়ের আঙ্গুল যেন কিবলামুখী হয়ে যায় এতটা চাপ দিয়ে রাখতে হবে সেটা কিছু ভাইকে দেখা যায় হয়তো খাড়া করে রাখছে আঙ্গুল খাড়া কেবলা দিক অথবা আঙ্গুলটা জমিন থেকে ফাঁক আছে জমিনের মধ্যে আঙ্গুলের মধ্যে কি আছে কি আছে দুই তিন ইঞ্চি ফাঁক করে তো সামান্য ফাঁক করে রাখে এই যে আঙ্গুল মাটির সাথে লেগে থাকলো না দুরুপায় দুনো পায়ের আঙ্গুল যদি জমিন থেকে পৃথক থাকে যায় তো তার নামাজ ভেঙে যায় নামাজ ভেঙে এই ধরনের ভুলগুলো যেখানে যাই আমার নজরে পড়ে নজরে পড়ে এই ধরনের নামাজের ব্যাপারে আল্লাহর কিছু বিধান যেগুলো বড় বড় ভুল এটা আমি বলেছিলাম কিন্তু বলে দেওয়ার দ্বারা আপনাদের কারণটা ঠিক হবে না এটা ঠিক হওয়ার পদ্ধতি হল যখন নামাজের মাস হয় তখন আপনি আপনারটা দেখাইবেন ওটার নাম হল আমলি মাস বাস্তব প্রশিক্ষণ ওইটার দ্বারা নামাজ সই হবে আজকে আমাদের এখানে ছিল আমাকে দাওয়াতও দেওয়া ছিল তো আমি শারীরিক অসুবিধার কারণে করতে পারেনি তো ওখান থেকে আলেমুল আমার আসছিলেন এটাতে জুটতে হবে অন্য সময় আপনারা ইমাম সাহেবকে দেখান দেখানো ছাড়া এগুলো ঠিক করা যাবে না আমি বলে দিলাম এটা আপনি অবগত হইলেন ঠিক হবে না আল্লাহ তালা সবচেয়ে বড় ইবাদত নামাজ এটাকে সুন্দরভাবে পড়ার প্রতি করে একটা ঠিক হলে এর উচিলায় আল্লাহ বাকিগুলো ঠিক করার দায়িত্ব দিচ্ছেন আল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা